जगत तुझे उपदेश पिता कांत मनोस्तुते सप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंश कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्णचैतन्यप्रभो नित्यानन्द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 মহারাজ ঠাকুর মানু এবং শ্রী রামচন্দ্র দেবের জীবনের সম্বন্ধে কিছু কিছু হচ্ছে তো এই তথ্য একটু লম্বা আছে দুই পৃষ্ঠ এই তাৎপর্য কিন্তু প্রকৃত পক্ষে আমরা যদি চেষ্টা করি সম্পূর্ণ भावुक ওই ভাগবত ওই শ্রীমদ ভাগত ওই শ্লোকের যে কোনো শ্লোকের আলোচনা করছে তাহলে আজ থেকে শুরু করলে তো দেহ পাতনের সময় পর্যন্ত তা সেই সময় পাব না কারণ শ্রীমদ ভাগবত ভগবানের মতো আপনার যাত্রা আছে কৃষ্ণ তুল্য ভাগবত গুরু সারদা প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ ক্ষয় মানে এই শ্রীমদ ভাগবত গ্রন্থ রূপে ভগবান আছে ভগবানের থেকে অভিন্ন এবং ভগবান જીવન সর্বথ ভাবে সমর্থ আছেন আমাদের রক্ষা করতে আমাদের জ্ঞান দেওয়া করার জন্য তো ঠিক সেইভাবে এই শ্রীমদ ভাগবত বিভু সর্বেশ্বর আমাদের পুরো আশ্রয় দেখতে পারে এই শ্রীমদ ভাগবত এই কলিকাল হ্যাঁ, এবং প্রত্যেক শ্লোকে অনেক অর্থ আছে অসংখ্য অর্থ আছে প্রত্যেক শ্লোকের প্রত্যেক অক্ষরে ভগবতের প্রত্যেক অক্ষরে এতে বিপুল জ্ঞান আছে যে এর সীমা অনুসন্ধান করে তো পাবে না কেউ তো শ্রীমদ ভাগবতের প্রত্যেক শ্লোকের মূল অর্থ আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান এবং তার অহৈতুকী শিব করা প্রত্যেক জীবের ধর্ম আছে সেটা প্রত্যেক শ্লোকে প্রত্যেক সারা ভাগবতে এই ধারা আছে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান সাধনে সাধন আগত হতে হবে কিন্তু যে কৃষ্ণ ভগবান এবং যে জীব হ্যাঁ, যা কৃষ্ণ ভগবান এবং যা জীব তার দাস আছে তো তার সম্বন্ধে তত্ত্ব জ্ঞান ভগবত তত্ত্ব জ্ঞান যা আছে সেটা অসীম আছে তো এই শ্লোকে শিল প্রভুপাত এই শ্লোকের তাৎপর্য একটু বিস্তৃত ভাবে লিখেছেন প্রভুপাত আমাদের নজরে একটু লম্বা আছে কিন্তু প্রকৃত পক্ষে সেটা লম্বা না হরিকথা যদি একটু লম্বা হয় তাহলে একটু অন্তপ ঘুমাই কিন্তু বুঝতে হবে যে সদাইবা হারিকতা কীর্তন এবং শ্রবণ করা উচিত মহাপ্রভুর আদেশ কীর্তনীয় সদা হারি সদাইবা হারি কীর্তন কর তো এই কীর্তন এই কীর্তনে দুই মুখ্য ভাগ আছে একটা আছে নাম কীর্তন এবং অন্য আছে হরিকথা হরিকথা দ্বারা কীর্তন এটা ও কীর্তন আপনার মনে করেন না যে এরকম পাঠ চলছে এরপরে কীর্তন হবে এইটা কীর্তন এবং এই এই হরিকথা কীর্তন শ্রবণ করার মাধ্যমে আমরা অধিকার পাই নাম কীর্তন করে আমি যদি ঠিক মতো হরি কথা কীর্তন শ্রবণ না করে তাহলে আমি ঠিক মতো হরি নাম কীর্তন করতে পারি না অনেকে আমার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন কি জন্য আমি জিজ্ঞেস করি যাতে আমি ঠিক মতো হরিনাম করতে পারি অনেকে বল যাতে আমি হরিনাম করার জন্য অধিকার লাভ করব তো কিভাবে হরিনাম করার জন্য অধিকার প্রাপ্ত হয় সেটা সকল জীবের ধারণা সেটা সকল জীবের অধিকার কিন্তু আমরা নামের জন্য অধিকারী হয় না আমরা যদি ঠিক মতো হরি কথা শ্রবণ না করি তো নাম কীর্তনের সাথে সাথে হরি কথা শ্রবণ যদি না থাকে তাহলে এইসব নাম তো নাম হবে না এবং সেটা স্পষ্ট দেখা যায় যে এই দেশে অনেকে হরি কীর্তন করলেও তার জীবনে পরিবর্তন হয় না তার হারি কীর্তন তথাকথিত হারি কীর্তন করার পরে তারা অনেক রকম পাপ করে তো কি করে সম্ভব হয় আমি যদি হারি কীর্তন করি তাহলে ফল হবে চৈতন্য দর্পণ মার্জন তো হৃদয় শুধু হওয়া উচিত কিন্তু দেখা যায় অনেকে হারি কীর্তন করে কিন্তু কীর্তন করার পরে বৈশালাম হয়ে মানে নির্লজ্জ হয়ে তারা অনেক রকম পাপ করে কি করে সম্ভব সম্ভব হচ্ছে কারণ তারা হারি নাম তো হারি নাম হয় না আর সাধু সঙ্গে দায় হারি নাম নহি হয় নাম আকরে বাহিরে বটে তবে নাম নহি হয় আমরা যদি সাধু সংজ্ঞা না করি তাহলে আমরা হারি নাম করতে পারি না আমরা হরে কৃষ্ণ এইসব অক্ষর উচ্চারণ করতে পারি কিন্তু সেটা হারি নাম হবে না তো প্রথমে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ কি তো সাধুদের ধূপ দ্বীপ দিয়ে আরতি কর সাধুদের চরণ সেবা কর সাধুদের মিষ্টি টিষ্টি খাওয়ায় সেটা কি সাধু সঙ্গ তা থেকে সাধু সঙ্গ হয় সাধু সঙ্গ হয় কান যারা সেবা করে তার কথা শ্রবণ করার মাধ্যমে সাধু সঙ্গ করা হয় তো মশা এবং নাকিও সাধু সঙ্গ করে মশা কিভাবে সাধু সঙ্গ করে এই সাধু রক্ত খায় তার থেকে কি আধ্যাত্মিক উপকার হয় হয় না তো আমরা যদি শুধু চোখের দ্বারা সাধু সঙ্গ করি তো সেটা সাধু সঙ্গ হবে না কানে দ্বারা করতে হয় শুনতে হবে এবং প্রকৃত সাধু কি রকম কথা বলে কথা বলে যাতে আমাদের জীবনে পরিবর্তন হবে যাতে আমাদের ঠিক পথে যাওয়া সম্ভব হবে আমরা যদি সাধু সঙ্গম না করে তাহলে কিভাবে আমরা বুঝতে পারি সংবাদ এবং অসংবাদ এগুলোর মধ্যে কি পার্থক্য আছে আমরা যদি না জানি কি করে উচিত কি না করে উচিত তাহলে আমাদের দুর্লভ মানব জন্মে সফলতা প্রাপ্ত করার কিসে হবে হবে না তো সাধুদের কর্তব্য আছে কথা বল কিভাবে যাতে আমাদের কল্যাণ হবে উপান আর জ্ঞান অজ্ঞানে বসীভূত হয়ে আমরা জানি না কি করতে হবে কি না করতে হবে কি কর্তব্য আছে তো সাধুদের উচিত আমাদের এইভাবে শিক্ষা দাও যাতে আমাদের চিরকল্যাণ হবে অর্থ সাহায্যরা অবশ্যই আমাদের আদেশ দেবেন কীর্তন করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরে রাম হরি রাম রাম রাম হরি হরে কিন্তু তার সাথে কি রকম আচরণ করতে হবে কি রকম সাধন সাধনা করতে হবে আমি যদি মনে করে যে আমি শুধু নাম কীর্তন করব আর আমার সাধনা করব না আর আচরণ দিকে তো কিছু খেয়াল রাখা দরকার না তো আমরা বঞ্চিত হবে তো হারি কীর্তন করতে হবে হারি কথা শ্রবণ করতে হবে ভাগবত অধ্যায়ন করতে হবে ভাগবত থেকে আমরা ইকাকু মহারাজ মনু মহারাজ যুধিষ্ঠির শ্রীরামচন্দ্র মতন মহাজন চরিত্র শ্রবণ করে থেকে প্রেরিত হতে পারে তা পদঙ্ক অনুসরণ করত তো এই তাৎপর্য শিল প্রভুপাত লিখছেন যে মহারাজ ইখাকু ক্ষত্রিয় কুল উদ্ভূত হলেও সবাইকে নির্দেশ দিয়েছেন নিরামিষ আহার সেব কর তো কখনো কখনো এই কথা শুনি যে আমরা ক্ষত্রিয় না আমরা ব্রাহ্মণ নয় সেজন্য আমাদের অধিকার আছে আমিষ আহার করতে সেজন্য ঠিক না কারা কারো অধিকার নেই ভগবানের আইন লঙ্ঘন কর এবং ভগবানের আইন আছে পত্রং পুষ্পং ফলং তলং রোমে ভক্তা প্রয়োগ তদহং ভক্তি পাহিতাম আসলামি পায়তাত্মনা ভক্তি সহিতে যদি কেউ শ্রীকৃষ্ণ বলে আমাকে ফুল ফল জল পত্তা আপন করেন তো সেই ভক্তি এবং ভক্তির সহিতে ফুল ফল জল পত্র যা আপন করা হয় সেটা আমি গ্রহণ করি তো এ থেকে বুঝতে হবে তো ভগবানকে আমরা কি অর্পণ করতে পারি তো ভক্তদের ব্রত আছে যে আমরা শুধু এইরকম কাজ করব যা থেকে ভগবান সন্তুষ্ট হবে তো ভগবান সন্তুষ্ট হবে না আমরা যদি ফুল ফল জল পাত্র ছাড়া অনেক জিনিসগুলো তাকে অর্পণ করে তো সেই জন্য আমি অনেক জায়গা দেখেছি তো বেঙ্গালি বৈষ্ণব অনেকে খুবই বুদ্ধিমান আছে তো তারা বুঝেন যে ঠাকুরকে আমরা ফল ফল জল পাতা ছাড়া কিছুই অর্পণ করতে পারে না এবং সেই জন্য তার ঘরে দুই ঘর আছে একটা আছে ঠাকুরের জন্য এবং অন্য আছে আমাদের জন্য কারণ আমরা ফুল ফল জল পাতা চারও অনেক কিছু খাই তো কি মনে করে যে ভগবান অন্ধ আমাদের কাজ দেখতে পাচ্ছেন না এক সময় মনে আমরা ভোগ আহ্বান করি ভক্তি সহিত কিন্তু পনেরো কুড়ি মিনিটে আমরা ভক্তি একটু বন্ধ করি সেটা আমাদের খাওয়ার সময় একটু অবকাশ হওয়া উচিত সেভাবে হবে না ভগবান হচ্ছেন অন্তর্জামী আমাদের সমস্ত কাজ দেখেন এবং ভগবান সবকিছু বিচার করেন সেই জন্য যারা আমাদের প্রকৃত হিতকারী তারা আমাদের পরিষ্কার ভাবে কিভাবে হারি সৌর করতে হয় এই সমস্ত উপদেশ দিই তো আমরা যদি ঠিক মতো হারি সৌর করতে চাই তাহলে ঠিক মতো জীবন যাপন করতে হবে তো হারি ভক্ত তো দুষ্কৃতি হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন গীতায় যে পবিত্রায় साधूनम বিনাশায় च ধর্ম धर्म সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভগবান বলছেন যে সাধুদের উদ্ধার করার জন্য আনিয়েছে এবং দুষ্কৃতিদের সংহার করার জন্য আনিয়েছে এইভাবে আমি প্রতি যুগে ধর্ম সংস্থাপন করি তো আমরা কম পক্ষে থাকব আমরা কি সাধু হব না দুষ্কৃতি সাধু তো কিভাবে সাধু সাধু হয় তো কেবল তুলসী মালা ধারণ করা থেকে চিলাক খাটা থেকে কেউ তো সাধু হয় না তো বাইরে এবং ভিতরে এইটি হতে হবে আমি যদি হে গোবিন্দ হে গোবিন্দ বলি কিন্তু হৃদয়ে কাম ক্রোধ লোভ মোয়া মাদা এবং মাদ সাহায্য পোষণ করে তাহলে আমরা সাধু নয় মাদ সাহায্য সেটা দুষ্কৃতিদের সবচেয়ে বড় দোষ তো রাবণ ও ছিল একজন সাধু না রাবণ সাধু বেশে সীতা কাছে এসেছিল কিন্তু তার উদ্দেশ্য কি ছিল সাধুদের মতো না তার উদ্দেশ্য ছিল রামচন্দ্রকে বেঁচে যাওয়া তো আমরা যদি শুধু সাধু সাধুদের পোশাক পরি কিন্তু হৃদয়ে উদ্দেশ্য আলাদা আছে তো আমরা সাধু হয় না তো ভালোভাবে আমরা প্যান্ট শার্ট পরি কিন্তু ভিতরে হৃদয়ে কাম ক্রোধ ইত্যাদি ছেড়ে ভক্তি পোষণ করি তো আর বেশি সময় কত বলব না আমাদের হরিনাম প্রেরণ করতে হয় কিন্তু এই কথা যা আমি বলেছি তাদেরকে আপনারা একটু খেয়াল রাখেন তো আমাদের সাধু হত্যা হবে দুষ্কৃতি না তো কিভাবে ভগবান সন্তুষ্ট হবে এই রকম চিন্তন কর চব্বিশ ঘন্টায় এই রকম চিন্তন করে থেকে এবং এই উদ্দেশ্য অনুসারে আচরণ করে থেকে আমরা সাধু হতে পারি হরে কৃষ্ণ হরে নাম হরে নাম হরে নাম এই খবরনা স্টেবনা স্টেবনা তো এই কথা এই কথা বিশ্বাসে ঘোষণা করার জন্য আমরা এখন হরিনাম করব নাকি করব নাকি